এটা হজরত মৌসা আলাইসাল্লামের কবর হুজুর সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম এরশাদ ফরমান তো আমি দেখি মুসা আলাইসাল্লাম কবরের ভিতরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে নামাজ পড়তেছেন এখান থেকে দুইটি কথা বুঝে আসে একটি কথা হইল হজরাত আম্বিয়ায় কারাম আলাইহমুসাল্লাত ওয়াসালাম ওনারা জিন্দা মৌত একবার আসে আবার পুনরায় হায়াত ফিরে আসে ওনারা জিন্দা থাকেন হুজুর নিজেও বলে গেছেন আল আম্বিয়া ও আহিয়া হি হুবুর হিম নবীগণ তাঁদের কবরে জিন্দা তাই আহল সুন্নতল জমাতের আকিদা ওলামায় দেওবন্দের আকিদা নবীরা জিন্দা হায়াতুল নবী শুধু আমাদের নবী নন সকল নবীগণ জিন্দা বর্তমানে যারা নিজকে নিজে আহলে হাদিস বলি পরিচয় দেয় এরা মনে করে পাথর যেরকম তার কোনো সদ্বোধ নেই তো নবীরাও এরকম ওনারা মুর্দা জিন্দা নয় আলায়াজুবিল্লাহ আহল সুন্নতল জমাতের সাথে এদের বিভিন্ন আকিদা আর মাসালা নিয়ে এরা যে বিভ্রান্তি ছড়া তার মধ্যে একটা হইল নবীরা মুর্দা দাবন্দিরা বলে জিন্দা নবীকে জিন্দা মনে করাকে এরা শিরিক মনে করে তো যদি নবীকে জিন্দা মনে করা শিরিক হয় তো রাসুল আকরাম সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলতেছেন আমি মুসা আলহি সাল্লামকে দেখেছি তার কবরে দাঁড়ায় দাঁড়াইয়ে নামাজ পড়তে মুর্দা কি নামাজ পড়তে পারে তো তাহলে একজন নবীকে জিন্দা বলা এটা যদি শিরিক হয় তা আল্লাহ মাফুরু আল্লাহ নবীও তো শিরিক থেকে বাঁচতে পারেননি দ্বিতীয়ত নবীজের নিজে বলে গেলেন যে আল আম্বিয়া ও আহিয়া হি কবুর নবীরা তাদের কবরে জিন্দা তো নবীও শিরিকের কথাবার্তায় বলে গেলেন আল্লাহ মাফুরু দুই নম্বর কথা মুসা আলাহ সাল্লাম নামাজ পড়লেন কবরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কারণ কি কারণ হইল নামাজ এমন একটি আবাদত এর থেকে গুরুত্বপূর্ণ আবাদত এর থেকে সাদের আবাদত আর কিছু নেই হজরত খাজা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই হাকিমুল উম্মত মুজাদ্দুল মিল্লত হজরত শাহ আশরাফ আলী নৌবর আল্লাহু মারকাদা হুকে একদিন সম্বোধন করে বলছিলেন তো মিয়া আশরাফ আলী কেহনে কি বাত তো নেই মগর তুমসে কেতা হুম ও আশরাফ আলী বলার কথা তো নয় তবে তোমাকে বলছি কি কথা জান্নাত কা মজা বরহক কৌসার কা মজা বরহক জান্নাতের স্বাদ সত্য হাউজে কৌসারের শরবতের স্বাদও সত্য সেখানে একটি কথা বুঝার জান্নাতের স্বাদ সত্য কি অসত্য এটা তো জান্নাতে যাওয়ার পরে বুঝে আসবে হাউজে কাউসারের শরবতের স্বাদ সত্য কি অসত্য শরবত পান করার পরে বুঝে আসবে কোনো কিছু খাওয়ার পর বলা চলে বড় মজা বড় স্বাদ খাওয়ার আগে কি করে বলবো যে স্বাদ কিন্তু হজরত ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই বলতেছেন জান্নাতের মজা ও সত্য কাউসারের শরবতের স্বাদও সত্য কি করে বললেন আল্লাহ হাবুল আলমিনের কুদরত আছে তিনি আখেরাতের স্বাদ অসাদ দুনিয়াতেও বুঝাই দিতে পারেন হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই সিয়ারু আলামিন নোবালা নামে কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন যে এক লোক ধর্মীয় যুদ্ধে গিয়ে শাহাদত বরণ করেন শহীদ হয়ে যান এরপর একদিন তার বিধবা স্ত্রী শহীদ স্বামীকে স্বপ্নে দেখতেছে স্বামী বেহেস্তে বসে বসে জেয়াফত খায় জেয়াফত তো স্বামীও স্ত্রীকে দেখে ডাক দিল আসো আমার সাথে কয়েক লোকমা খেয়ে নাও তো স্ত্রী স্বপ্নযোগে স্বামীর সাথে কয়েক লোকমা খেয়ে নিল বেহেস্তি খাবার লেখা আছে কিতাবে এরপর দীর্ঘ চল্লিশ বছর যাবৎ এই মহিলা জীবিত ছিল এই মহিলার দুনিয়ার কোনো খাবারের আর প্রয়োজন পড়েনি আগে যেরকম শক্তি ছিল পর এরকমের শক্তি আগে যেভাবে চলাফেরা করত পর এভাবে চলাফেরা করে খাওয়ার প্রয়োজন হয় না বেহেস্তি খাবারের বরকতে দূর দূর থেকে মানুষ তাকে দেখতে আসতো যে বেহেস্তি খাবারের বরকতে তার দুনিয়ার খাবারের প্রয়োজন পড়ে না তো আল্লাহ রব্বুল আলমিনের কুদরত আছে দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ পাক বেহেস্তের স্বাদ এবং হাউজে কৌসারের শরবতের মজা বুঝিয়ে দিতে পারেন কারণ আমার আল্লাহর শান হলো কাদের ও কুদরত উদারদ হরছে খাহাদ আঁকুনাদ কাদের ও কুদরত উদারদ হরছে খাহাদ আঁকুনাদ মুরদারা উ যা বক্সাদ জিন্দারা বে জাঁকুনাদ মুরদারা উ যা বক্সাদ জিন্দারা বে জাঁকুনাদ আমার আল্লাহ চাইলে মুর্দাকেও জিন্দা করে দেখাই দেন আবার চাইলে জিন্দাকেও মুর্দা বানাই দেখাই দেন আল্লাহর কুদরত আছে হজরত فضل الرحمان گنج مراد آبادی رحمت اللہ علیہ بولتے ہیں بحثر مزاؤ و حوض کوثر سربتر شاد و ست آگے بولتے ہیں مگر نماز میں جو مزہ ہے وہ کسی میں نہیں ہے تب نماز مدد جی ساد یہ ساد اور کتاؤ نہیں کہنا تو صاحب آگے بولتے ہیں میاں جب سجدے میں جاتا ہوں ایسا محسوس ہوتا ہے کہ اللہ میاں پشت پر پیار کے ہاتھ پھیر لیتے ہیں और फरमाते हैं कि मियाँ खुदरहमान मेरे कुदरती कदमों पर सजदा कर रहे हो ও আশরাফ আলী যখন আমি নামাজরত অবস্থায় সেজদায় পৌঁছি আমার অনুভব হয় আমার আল্লাহ যেন প্রীতির হাত আমার পিঠের উপরে বুলাইতে থাকেন এবং বলতে থাকেন ও ফজুর রহমান আমার কুদরতি কদমের উপর বুঝে সেজদা করতেছ তাহলে যে সেজদার উপরে আল্লাহ আব্বুল আলমিনের পিতির হাত আর নিচে তার কুদরতি কদম ভিতরে আমি বন্দা কি সাধ হবে সেজদার আন্দাজ করুন তো আগে বলতেছেন কবস কবর মে হাম নামাজ পড়তে রাহেঙ্গে কবরে আমরা শুধু নামাজই পড়তে থাকব কেন এত সাদের বস্তু এটা কবরও বলা যাবে না এরপরে আগে বলতেছেন জব জান্নাত মে যাওঙ্গা হুনে আয়েঙ্গি যখন বেহেস্তে প্রবেশ করব হুর আসবে আমাদের সেবা সুস্থের জন্য मैं उनसे पूछूंगा कि কোরআন পড়না আতা হয় কি নেই আমার মাওলার কালাম কোরআন শরীফ পড়তে পারো কি পারো না তো যদি বলে পারি तो बोलबो फिर कुछ तेलावत करके सुनाओ वरना अपनी राह लो मैं नमाज पढ़ता हूँ তো যদি বলে পারি তো বলবো তাহলে তেলাওয়াত করে শোনাও আর যদি বলে পারি না বলবো যে রাস্তায় এসেছো সে রাস্তায় ফেরত যাও ডিস্টার্ব করবা না আমি নামাজ পড়তেছি আল্লাহ কি স্বাদ আর কি মজা নামাজ হজরতে সৈয়দেনা মুসা আলা নাবিগেনা ও আলাহি সালাতাম নামাজে দাঁড়ায় দাঁড়িয়ে কবরে দাঁড়ায় দাঁড়িয়ে নামাজ পড়তেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসালাম দেখতেছেন এরপর আরেকখানে যাওয়ার পর জিবরিল আমিন আলহি সালাম বললেন যে এখানে নামুন দুই রেখাত নামাজ পড়ুন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নামলেন দুই রেখাত নামাজ পড়লেন হজরত জিবরুল আমিন বললেন এটা সৈয়দেনা হজরত মুসা এবনে মরিয়ম আলা নবী গিনা ও আলাইহিমা সালাতামের জন্মস্থান এটা বাইতুল হেম এখানে ঈসা আলাহিসাল্লাম জন্মগ্রহণ করছেন তাই এখানে দুই রেখাত নামাজ পড়া হইল এখান থেকে বুঝে আসে আবার রূপ কোনো বরকতময় বস্তু থেকে বরকত হাসল করা এটা শরীয়ত পরিপন্থী নয় কোনো বুজুর্গের ব্যবহৃত কোনো সামান জামা পাগড়ি টুপি জুতা লাঠি এগুলো বরকতের জিনিস আম্বিয়ায় কারাম আলাহিম সালাতামের ব্যবহৃত আদি বরকতের জিনিস এই বরকতকে শরীয়ত অস্বীকার করে না আমাদের নোয়াখালী মাইজদির কাছে সাদুল্লাপুর হজরত গাজী ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাহির কিছু তাবারুকাত আছে ওনার গায়ের দেওয়া একটা জুব্বা একটা শেরওয়ানি ব্যবহার করার লোটা আর বালাকোটের জেহাদের ময়দানের তলোয়ারের একটা অংশ সেখানে আছে আল্লাহ পাক যাওয়ার তৌফিক দিয়েছেন জামাটা গায়ে দিছি শেরওয়ানিটাও গায়ে দিছি আজ থেকে প্রায় তিনশো বছর আগের কথা আল্লাহ তো এই সমস্ত সাবার রূপ এবং নোয়াখালী লক্ষ্মীপুর বটতলিতে হাকিমুল উম্মত মুজাদ্দুল মিল্লত হজরত শাহ আশরাফ আলী থানবী মান্নবর আল্লাহু মারকাদাহুর জামা আছে বালিশ আছে জামা এবং বালিশ সেখানে রাখা দারুল উলুম করাচিতে তিনি যে ডেস্কের মধ্যে কিতাব লিখতেন ওই ডেস্কটা ওইখানে রাখা তো এগুলো হইল বরফত এটাকে শরীয়ত অস্বীকার করে না কথাটা একটু পরিষ্কার করে এজন্য বলতে চাই যে যারা আহলে হাদিস দাবিদার এরা বরফতকে অস্বীকার করে এরা বলে বরকত বলতে কিছু নেই এগুলো সব শিরিক আল্লাহ মাফ করুক লাহোর বাদশাহী মসজিদের গেটের ডান পাশে একটা কক্ষ আছে এখানে রাসুল আকরম সাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের কিছু রুকাত আছে তার দাড়ি মুবারক হজরত আলী মুরতাজা রাজিউল্লাহ তালা আনহুর পাগড়ি হজরত ফাতেমা রাজিউল্লাহ তালা আনহার ওড়না রাসুল আকরাম সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের স্যান্ডেল মুবারক এগুলো এখানে রাখা টিকিট করে দেখতে হয় আমি একবার টিকিট করে দেখে বেরিয়ে আবার টিকিট করে আবার দেখি মনে মানে না বারবার দেখতে মন চায় ইতিহাসও আছে এগুলো কিভাবে এখানে আসলো লেখা তো এই তাবারুক দুনিয়ার মুসলমানারা আদিকাল থেকে সংরক্ষণ করে আসছে এখনও আছে সংরক্ষিত ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত থাকবে এটা ইসলাম অস্বীকার করে না বর্তমান যারা সৌদির ক্ষমতায় প্রথম যখন এবনে সৌদ ক্ষমতায় আসে আসার পর এবনে সৌদ রজা মুবারককে ভেঙে সমান করে ফেলবে এইটা শোনার পর দারুম দেওবন থেকে ওলামায় কেরামের একটি জমাত সেখানে যান কবর রাখবে না সমান করে ফেলবে মানুষ কবর জেরাত করতে যাবে এটা সিঁড়ি হবে আল্লাহ মাফ করুক দেওবান থেকে যারা গেলেন তাদের মধ্যে ছিলেন মুফতি আজম হিন আল্লামা মুফতি মোহাম্মদ কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলী আমার দাদা উস্তাদ সাইফুল ইসলাম আল্লামা শব্দির আহমদ উসমানী রহমতুল্লাহ আলী মৌলানা মোহাম্মদ আলী জওহার রহমতুল্লাহ আলী এভাবে বড় বড় আলেমদের জমাত সেখানে গেল বাদশার সাথে সাক্ষাৎ করে বাদশার সাথে ফেলে হলেনি দেওবন্দের আলেমদের দাবি রওজা মোবারককে মাটির সাথে সমান করা যাবে না যেভাবে আছে এভাবে রাখতে হবে আর বাচ্চা এটাকে মিটাই দিবি যাতে চিহ্ন না থাকে এই কথাগুলো দিয়ে আল্লামা সাব্বির আহমদ ওসমান রহমতুল্লাহ আলী উনি দলিল দিলেন বোখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস যে আল্লাহ নবী মেয়ারাজের পথে মুসা আলাইসাল্লামের জন্মস্থানে কেন নামাজ পড়লেন ঈসা আলাহ ইসলামের কবরের কাছে আসার পর জিবরিল আমিন কেন বললেন এখানে নামুন হুদুরে নামলেন তো এগুলো থেকে বোঝা যায় তাবার রুকাত ঐতিহাসিক বস্তুবাদীকে ইসলাম মূল্যায়ন করে বহস করতে করতে শেষমেশ বাদশাহ হেরে গেলেন ওলামায় দেওয়ান জিতে গেল এরপর তার সিদ্ধান্ত পরিবর্তন হলো যে না রদা ভাঙা যাবে না যেভাবে আছে এভাবেই থাকবে এখানে একটি কথা বলি আমাদের দেশে কিছু ভাইয়েরা আছেন আমরা মহব্বতী ভাই বলি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের এশক আর মহব্বতের কথা খুব বলে নামাজ কালাম কিন্তু ঠিকভাবে পড়ে না টুপি টাপিও ঠিকভাবে দেয় না মুখে দাঁড়িয়ে টাড়িয়েও সকলের নাই কিন্তু আশেখে রাসুল রাসুলের মহব্বতের দণ্ডুরা পিটি এরা আমাদেরকে জোর দেয় আমরা নাকি মহব্বত করি না আমরা দুরুশরীফ পড়ি না দুরুশরীফ পড়ি না মানি এরা একটা দুরুদ পড়ে চিটাগাং আমানসা ব্রিজের দক্ষিণ পাড়ে বাড়ি ছিল এক লোক নাম ছিল সুফি আহসানুল্লাহ এই সুফি আহসানুল্লাহর বানানো একটি দুরুদ এরা পড়ে এটা হলো সালাতুনিয়া রাসুল আল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিব আল্লাহ আলাইকুম এটা মেড ইন মদিনার দুরুদ নয় হাদিসের কোনো দুরুদ নয় এটা হলো সুফি আসানুল্লাহর বানানো দুরুদ ইসলামের আবির্ভাবের তেরোশো বছর পরের বানানো এটা এরা পড়ে এটা পড়লে সুন্নি হয় আশেকে রাসুল হয় আর এটা না পড়লে বলে ওয়াহাবি গোস্তাকে রাসুল রাসুলের মহব্বত নেই আমাদেরকে দোষ দেয় আমাদের নাকি রাসুলের মহব্বত নাই এদেরকে বলতে চাই যে রওজা মোবারক পাইছো কার করতে যদি ওলামায় দেওবন তখন এই একদম না নিতুক ওলামায় দেওবন যদি ভারত থেকে সফর করে সৌদি আনা যেত বাদশার সাথে বহস না করত তো রজার খোঁজ আজ তোমরা পাইতে না তো তোমাদের তো ভাগ্যে কুলাই নেই রজা পাক টিকানোর জন্য সেখানে গিয়ে বাদশার সাথে বহস করতা জিতটা রজার হেফাজত করতা তোমাদের কপালে তো নাই এটা তো দেওয়াবন্দের ওলামারা করছে আর দেওবন্দের ওলামাদেরকে দোষ রাসুলকে মহব্বত করে না অথচ যদি খোঁজ নেওয়া যায় তো দেখা যায় রাসুলকে মহব্বত করলে একমাত্র ওলামায় দেওবন্দেই করে এবং এই পরিমাণ করে দেওবন্দের শাইকুল হাদিস আমার দাদা ওস্তাদ মোহাদ্দেসুল আসর হজরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাই রওজা পাক সম্পর্কে তাঁর যে কথাগুলো বুজার মতো কথা স্বর্ণ অক্ষরে লিখে রাখার কথা তার ভাষায় তিনি বলছেন পাকি জাত রাজ আর সে বরি জান্নাত আফলাক পাখি ইজাত রাজ আর সে বরি জান্নাত আফলাক آرام گہے پاک رسول عربی ہے ایسا ارے بیت نبو بھی یاد رہے یہ بے قاعدہ کام دشے لبتے بھی ہے آہستہ قدم پست نگا پست صدا ہو آبی دیا ہاں رسول عربی ہے آبی دیا ہاں رسول عربی ہے ও জগৎবাসী শুনে রাখো মদিনায় মোনাওয়ারার যেই জায়গা মোবারকে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দেহ মোবারক লেগে আছে এই মাটিটা আরশে মোল্লা থেকেও নাজুক কারণ ওলামায় কারাম বুঝবেন আরশে মোয়াল্লা আল্লাহ পাকের জন্য মকান নয় তিনি আরশে মোয়াল্লার জন্য মকিন নন কিন্তু মদিনার এই মাটিটা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের জন্য মকান তিনি এই মাটির জন্য মকিন সবাই বুঝবেন আল্লামারা বুঝবেন এই জন্য এই মাটি আরশমলা থেকেও বেশি নাজুক কেন বেশি নাজুক খাদি দায় হারো হে আরবি হে আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই মাটি মোবারকে আরাম করতেছেন আগে বলতেছেন আয়সা রে বাইতে নববিয়াদ রাহে ইয়ে, ইয়া জাম বেশে লব্বে আদবি হ্যায় ও নবী রজার জিয়ারতকারী শুনে রাখো এখানে উল্টাপাল্টা ঠোঁট নাড়লো বেয়াদবি হবে আওয়াজের কথা না উল্টাপাল্টা ঠোঁটটা নাড়লো বেয়াদবি হবে তো কিভাবে আদবের সাথে জিয়ারত করা লাগবে আগে বলতেছেন तो কদম পোস্ত पोस्त नेगा पोस्ते सदा কদম আস্তে আস্তে ফেলবে যাতে কোনো শব্দ সৃষ্টি না হয় শব্দ সৃষ্টি হইলে বেয়াদবি হবে চক্ষু নিচের দিকে থাকবে এদিক সেদিক চকর মকর তাকাবে না আওয়াজ খুব ছোট আওয়াজে সালাত সালাম পেশ করবে চিল্লা চিল্লি করবে না কেন হাবি দায় হারো হ্যাঁ রাসুলে হারাবি হ্যাঁ এখানে দো জাহানের বাদশাহ রাসুল আরবি আরাম করতেছেন জোরে জোরে পা ফেলা যাবে না জোরে কথা বলা যাবে না চক্ষু নিচের দিকে রাখতে হবে এটা এমন একটি আদবের জায়গা আদব গাহেস্তে জেরে আসে মা আজহার সে নাজুকতার আদব গাহেস্তে জেরে আসে মা আজহার সে নাজুকতার নফাস গুম কর দামি আয়াদ জোনায় দো বা জিদি যা নফাস গুম কর দামি আয়াদে জোনায় দো বায়জিদি যা এমন একটি আদবের জায়গা জোনায়দ বাগদাদি বায়েজিদ বুস্তামি রাহেমহবাল্লার মতো যুগ শ্রেষ্ঠ অলিরা এখানে শ্বাস বন্ধ করে ঢুকতেন না জানে বেয়াদবি হয় না জানে বেয়াদবি হয় এমন আদব এহতারাম তো ওলামায় দেওয়ান করে গেছেন আর এদেরকে দোষ যারা রাসুলকে মহব্বত করে না এদের উসিলা রওজা পাইছ না হলে রওজার খোঁজ এখন পাওয়া যেত না তো তাবার এগুলো ইসলাম অস্বীকার করে না ইসলাম সম্মত বস্তু বুজুর্গানে দিনের ব্যবহৃত বস্তু আদি থেকে তাদের জন্মস্থান থেকে তাদের বাসস্থান থেকে বরকত হাসিল করা ইসলাম এটাকে নিষেধ করে না আর এক জায়গায় পৌঁছলেন জিবরিল আমিন আলহিসাল্লাম বললেন এখানেও নামুন দুরেকাত নামাজ পড়ুন হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুরেকাত নামাজ পড়লেন দেখলেন যে জায়গাটিতে শুধু খেজুর বাগান হজরত জিবরুল আমিন বললেন এটা ইয়াসরাফ আপনাকে এই জায়গায় হিজরত করে আসতে হবে বর্তমান যে জায়গাকে মদিনায় মোনাওয়ারা বলা হয় রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের হিজরতের পরে এটার নাম হয়েছে মদিনায় মোনাওয়ারা এর আগ পর্যন্ত এই জায়গার নাম ছিল ইয়াসরাফ এখানে আপনাকে হিজরত করতে হবে তো আগেই হুজুরকে এই জায়গা দেখানো হয়েছে দুই রেখাত নামাজও হুজুর সেখানে পড়ছেন এখান থেকেও বোঝা যায় নবীর হিজরতের জায়গা বরকতের জায়গা হবে তো আগে দুই রেখাত নামাজ পড়াই আনিছেন বরকতের জায়গায় আল্লাহ আর একটু আগে গেলে গিয়ে বললেন যে এখানেও আপনি দুই রেখাত নামাজ পড়ুন হুজুর দুই রেখাত নামাজ পড়েন তো এইটা কি তো এইটা হইল সাজারায় তুবা হজরত মুসা আলাহিসাল্লাম যেই গাছে আগুন জ্বলতে দেখছেন যেখান থেকে নবুয় প্রাপ্ত হইয়েছেন তো এটা হলো সেই জায়গা মুসা আলাহ সালাম হজরত সোয়াইব আলাহ সালাম থেকে বিদায় নিয়ে বাড়ি আসতেছেন সাথে সোয়াইব আলাহ সালামের মেয়ে তাঁর স্ত্রী গভীর রাত জঙ্গলের ভিতরে রাস্তা খুব শীত এই সময় স্ত্রীর প্রসব ব্যথা আরম্ভ বাচ্চা হয়ে গেছে এখন শীতের মধ্যে ধনুষ্টঙ্করের ভয় আছে নিমোনিয়ার ভয় আছে বাচ্চারও ভয় বাচ্চার মায়েরও ভয় আগুনের দরকার এখন এখানে আগুন পাবে কই জনবসতি নেই বাড়িঘর নেই এর মধ্যে দেখেন যে অদূরে আগুন জ্বলতেছে খুব খুশি হইলেন স্ত্রীকে বললেন তুমি একটু অপেক্ষা করো আমি আগুন নিয়ে আসতেছি গেছেন সেখানে আগুনের জন্য পাহাড়ের টিলায় একটি গাছ সবুজ পাতাওয়ালা গাছ দেখেছে গাছে আগুন জ্বলে কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী আগুন আগুন জ্বললে তো যেই বস্তুতে আগুন জ্বলে ওইটা ছাই হয়ে ঝরে পড়ে যায় কিন্তু সবুজ গাছে আগুন জ্বলতেছে পাতার ছাই হইতেছে না আগের অবস্থায় সবুজে আছে আগুনের জন্য উপরে উঠলেন আগুন আরো উপরে উঠে গেল লাগ পাইলেন না অনেক চেষ্টা করলেন অপেক্ষা করলেন আগুন নিচে নামে না তো নিরাশ হয়ে ফিরে চলে আসতেছেন আসার পথে আবার ফিরে তাকাইলেন দেখেন যে আগুন আবার নিচে আসছে উনি আবার গেলেন আগুনের জন্য উনি গেলে আগুন উপরে আবার লাগ পাইলেন না এইভাবে কয়েকবার উনি নিচে নামলে আগুনও নামে উনি উঠলে আগুনও ওঠে পাওয়া যায় না আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আদেশ আসলো فخلعنا عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري ও মুসা এটা বাস্তবে আগুন নয় এটা আমি আপনার খোদা কথাবার্তা কইতেছে কি আগুনে কথা কথা আমি আপনাকে এই নবুয়ত দান করলাম এখানে তবে আগুন কেন উপরে ওঠে আপনি আসলে কেন নিচে নামে আপনি নিচে গেলে তো আপনার পায়ে যে জুতা আছে এখানে কিছু সমস্যা আছে জুতা খুলুন সাফলা না লাইক নাল আরবিতে জুতাকে বলে তো জুতা খুলে ফেলুন পাক পবিত্র জায়গায় আসছেন পাক পবিত্র অবস্থায় আসতে হবে জুতার তলায় আছে খুলছেন এরপরে এখানে আসছেন পেয়ে গেছেন তো ওই জায়গায় আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আসার পর জিবরুল আমিন আলহিসাল্লাম বললেন এখানে দুই নামাজ পড়ুন এখানে সাজারায় তোবা ছিল সেই গা এখান থেকেও বোঝা যায় বরকতের জায়গা না এখানে নামাজ পড়ার আদেশ কেন আরেক জায়গায় গেলেন যাওয়ার পর হুজুর সাল্লা সাল্লাম আরো দুই রেখাত নামাজ পড়লেন জিবরিল আমিনের কথায় বললেন যে এখানে সোহেব আলাহ ইসলামের তার বাসস্থান এটা নবীর বাসস্থান বরকতের জায়গা তাই সেখানে দুই রেখাত নামাজ পড়লেন আর একখানে গেলেন আর একখানে যাওয়ার পর দেখেন যে এখানে তিনজন মানুষ তিনজন মানুষে সালাম দিল একজনে সালাম দিল আসসালাম আলাইকা ইয়া আউ্বাল ইয়া আখির ইয়া হাসেস তিনজনে এই সালাম দিল আসসালাম আলাইকা ইয়া আউ্বাল ইয়া আখের ইয়া হাসেস তোমার উপর অসংখ্য গণিত শান্তি বর্ষিত হোক হে প্রথম হে শেষ হে জমা করনেওয়ালা একাত্রিত করনেওয়ালা হুজুর জিজ্ঞেস করলেন জিবুল আমিনকে এরা কারা তো একজন খলিল খোদা সৈয়দেনা হজরত মুসা আরেকজন হজরত ইব্রাহিম আলহিসাম আরেকজন কালিমুল্লাহ হজরতে মুসা আলহিসাম আর একজন রুহুল্লাহ হজরত ঈসা ইসালাম এখানেও তাদের সাথে সাক্ষাৎ হইল এখান থেকে বোঝা যায় গানের দিনকে কোথাও পাইলে তাদের সাথে সাক্ষাৎ করা মোলাকাত করা এটা বরকতির বিষয় আল্লাহর নবীও এই বরকত হাত থেকে যেতে দেননি তিনিও এই বরকত হাসিল করছেন আর এক জায়গায় যাওয়ার পর এখন কিছু ব্যতিক্রম ধর্মী ঘটনা দেখতেছেন এখানে যাওয়ার পর হুজুর দেখতেছেন এক লোকের হাতের নখ হলো তামার তামার নখ বড় ভয়ঙ্কর এটা দিয়ে তার চেহারার গোস্ত সে নিজে নিজে আঁকড়িয়ে ফেলে দিচ্ছে তার সিনার গোস্ত নখ দিয়ে খামচিয়ে ফেলে দিচ্ছে এ অবস্থা করতেছে একটু পরে আবার ভালো হয় আবার সেই তামার নখ দিয়ে চেহারার গোস্ত সিনার গোস্ত ফেলে দেয় যেমন ভয়াবহ অবস্থা নিজ হাতে নিজের চেহারার গোস্ত ফেলে দেয়া নিজ হাতে নিজের সিনার গোস্ত ফেলে দেয়া কেমন ভয়াবহ অবস্থা রাসুল আকরাম সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হজরত জিবিল আমিনকে এই লোকটিকে এমন করতেছে কেন এই লোকটি হইল কুৎসারটা আনেওয়ালা আরেকজনের গিবত করতু তো গিবতের কারণে আরেকজনের ইজ্জত আব্রু নষ্ট করে আল্লাপাক তার ইজ্জত আব্রু নষ্ট করতেছেন তাই আমার পর্যন্ত সে এভাবেই করতে থাকবে গিবত কি গিবত হলো আরেক ভাইয়ের পিছনে তার সম্পর্কে এমন কিছু কথা বলা যেই কথা তার কানে গেলে সে ব্যথা পাবে চাই কথা সত্য হোক আর অসত্য হোক এটাকে কি বলে আমরা কই কি হ্যাঁ আমি কি মিথ্যা বলি তার মুখের উপরে বলে দিব তার সামনে বলতে পারবো এটাই বল যেই কথা শুনলে সে ব্যথা পায় এমন কথা তার পিছনে বলা অগোচরে বলা এটাকেই গিবত বলে তার শাস্তি যে যে গিবত করবে তার নোখ তামার সে এই নখ দিয়ে তার নিজের চেহারার গোস্ত সিনার গোস্ত সব আঁকড়িয়ে ফেলে দিচ্ছে আর যদি অসত্য হয় তাকে বলে বহুতাম এটা আরো মারাত্মক গিবত সম্পর্কে হাদিসে আছে আল গিবাত আসাদ্য মিনা জিনা জিনা থেকেও গিবতের গুণা আরো মারাত্মক আমার ওস্তাদ মহতারাম সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ বলতেন গিবত তো এখন আমাদের কাছে হয়ে গেছে গি ভাত তার সাথে ঘি মিশিয়ে খেলে যেরকম স্বাদ লাগে তো গিবত হয়ে গেছে স্বাদের বস্তু দুইজন একসাথ হইলেই আরেকজনের বদনামে আরম্ভ করে দিই এটা ইসলামের নিয়ম নয় গিবত করলে আমাকে ক্ষমা পাইতে হলে যার গিবত করছি যার কুচ্ছা রটাইছি তার থেকেই আমাকে মাপ নিতে হবে না হয় আল্লাহ পাক মাপ দিবেন না তবে এখানে একটু আসানি আছে সহজতা আছে সেটা হইল আমার গিবতের সংবাদ যদি তার কাছে পৌঁছে তাহলে তার থেকেই মাপ নিতে হবে না হয় মাপ হবে না আর তার কানে না পৌঁছলে আল্লাহর কাছে মাপ চাইলেই মাপ হবে যার কুৎসার অটাইলাম তার কানে যদি আমার এই কুৎসার সংবাদ পৌঁছে তার থেকেই মাপ নেওয়া লাগবে আর তার কানে না পৌঁছলে আল্লাহ থেকে মাপ নিলেই চলবে এই গিবত মারাত্মকতম গুণা এটা আল্লাহ নবীকে দেখানো হইল মেয়ারাজের সফর আল্লাহ রব্বুল আলমিন এই ধরনের গুণা থেকে আমাদেরকে সংরক্ষণ করুন হেফাজত করুন আরও কিছু অলৌকিক ঘটনা আছে আল্লাহ পাক তৌফিক দিলে সামনে হবে ইনশাআল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক